كفاه الله هم دنياه ومن تشعبت به الهموم أحل الدنيا أحوال الدنيا لم يبال الله في أي أوديتها هلكا صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز ও মুহতারাম হাজরাত মুরব্বিয়ানে কিরাম ও দিগার মুসল্লিয়ানে আজম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও মসজিদে এসে সালাতুল জুমা আদায় করার জন্য তৌফিক এনায়েত করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ আমরা গত জুমাতে এবং তার আগেও কয়েক জুমাতে ফাতোয়া সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেছিলাম গত জুমাতে আলোচনা হয়েছিল এলেম অর্জন করার গুরুত্ব ফাতোয়া চাওয়ার গুরুত্ব এবং যিনি ফতুয়া চাবেন তার জন্য বিশেষ লক্ষণীয় বিষয়গুলো আলোচনা হয়েছিল আজকে যদিও অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করার কথা ছিল কিন্তু ওই বিষয়টার সঙ্গে আরো একটা বিষয় আলোচনা না করলে বিষয়টা সম্পন্ন হয় না সেটা হচ্ছে আলেমদেরকে আমরা জিজ্ঞেস করব কিন্তু কোন আলেমদেরকে আলেম কাকে বলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ আমাদের সমাজে বর্তমানে আলেম নানান রকম আকিদা নানান রকম দলে বিভক্ত যে কারণে মানুষেরা খুব সহজেই বলে ওই দলেও তো আলেম আছে ওই দলেও আলেম আছে লক্ষ লক্ষ আলেম আছে এরকম বিষয়গুলো আমাদের সামনে চলে আসে এজন্য আলেমদের সম্পর্কে বিষয়টা ক্লিয়ার হওয়া উচিত আমরা প্রথমে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কিছু হাদিস পেশ করব আলেমদের সম্পর্কে যে হাদিসগুলো আছে এজন্য আমার সামনে একটা কিতাব আছে মিসকাতুল মাসাবিহ এই কিতাবের সাত্রিশ নম্বর পৃষ্ঠা এতে কয়েকটা হাদিস আছে একটা হাদিস আনসুফিয়ান أن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال لكعب من أرباب العلم অমর আব্দুল খত্তাব রাদি আল্লাহ তালা আনহু কাব রাদি আল্লাহ তালা আনহুকে জিজ্ঞেস করলেন কাব একজন বড় সাহাবি এবং বলা হয়েছে এই উম্মতের মধ্যে সবচেয়ে বড় আলেম ছিলেন কাব রাদি আল্লাহ তালা আনহু তাকে অমর আব্দুল খত্তাব জিজ্ঞেস করলেন মান আরবাবুল এলমে আর বাবুল এলেম এলেম ওয়ালা কার আলেম কে কাকে আমি আলেম বলবো তিনি উত্তর দিলেন আলেম হচ্ছে ওই সমস্ত লোকেরা যারা যতটুকু জানে ততটুকু আমল করে আল্লাদিনা ইয়া আমালুনা যারা আমল করে বেমা ইয়া আলামুনা সে যতটুকু জানে তত অনুযায়ী কালা ফামা আখরাজ আল ইলমা মিন কুলুবিল ওলামা অমর আব্দুল খত্তাব রাজি আল্লাহ আনহু জিজ্ঞেস করছেন কাব আহবারকে যে ওলামাদের অন্তর থেকে কোন জিনিস এলেমকে বের করে দেয় পাল আত্মামাউ তিনি বললেন যে আত্মামাউ দুনিয়ার ভালোবাসা দুনিয়ার লোভ দুনিয়ার লোভে পড়ে মানুষের অন্তর থেকে এলেম উঠে যা তারা এলেমকে বিক্রয় করে দেয় সামান্য লোভের কারণে আমরা আগে হাদিসগুলো শুনবো তারপরে মিলাবো এমনি ভাবে হাজরতে ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত قال قال رسول الله صلى الله عليه وسلم إن أناسا من أمتي سيتفقهون في الدين রসুল আকরাম সাল আলহি ওয়াসাল্লাম এর সাদ করেন আমার উম্মতের কিছু লোকেরা এলমে দিন অর্জন করবে দিনের জ্ঞান অর্জন করবে আলেম হবে আল কোরআন এবং তারা কোরআন পড়বে কোরআন এলেম অর্জন করবে কোরআন তারা পড়বে এই লোকগুলো বলবে আমরা শাসকদের কাছে আমরা যাই তার মানে এরা শাসকদের কাছে আসা যাওয়া করবে তাদের সাথে সম্পর্ক রাখবে তাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে তোমরা এই শাসকদের সাথে ওটা বসা করো এরা কোরআন সুন্না মোতাবেক চলে না তো এদের সঙ্গে বন্ধুত্ব করো বিষয়টা কি তারা উত্তর দিবে আমরা শাসকদের সঙ্গে গিয়ে একটু মিশি নসিব দুনিয়া দুনিয়াহম তাদের দুনিয়ার কিছু মাল আমরা কামাই করি তাদের থেকে আমরা তাদের থেকে দিনকে আলাদা রাখি এতেজাল না হুম দিনকে আমরা আলাদা রাখি আমরা তাদের কাছে দিন বিক্রয় করি না এটা তারা বলে আল্লাহ রসুল সাল্লাম বলছেন এটা কখনো সম্ভব নয় মিনাল যেমনি ভাবে কাঁটাদার গাছের থেকে ফল আনতে হলে কাটার আঘাত খেতে হয় ঠিক তেমনি ভাবে কর্বিহীম এমনি ভাবে তাদের নৈকট্য তাদের নিকট থেকে কোনো কিছু অর্জন করা সম্ভব হবে না কান্নাহু কালাইয়ানি আল খতয়া গুনা ছাড়া গুনাহের মধ্যে লিপ্ত হওয়া ছাড়া তাদের ইচ্ছা মতো ফতুয়া দেওয়া ছাড়া তাদের ইচ্ছা মতো কথা বলা ছাড়া এরকম ভাবে তাদের থেকেও কিছু পাওয়া সম্ভব নয় দুই নম্বর হাদিস বলা হলো তিন নম্বর হাদিস عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال لو أن أهل العلم صانوا العلم আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন লাউ আন্না আহলাল ইলমে সানুল ইলমা যদি আহলে ইলমরা আলেম যারা এলেমের অধিকারী যারা যাদেরকে আল্লাহ তালা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করার তৌফিক দান করেছেন এই লোকগুলো যদি সানুল এলমা তাদের এলেমকে হেফাজত করত সংরক্ষণ করত অওয়াদাহি এবং তারা এলেমগুলোকে যথাযোগ্য স্থানে ব্যয় করত বিহি আহলা জামানহিম তাহলে এই এলেমের মাধ্যমেই তারা তাদের সমকালীন তাদের যুগের সমস্ত লোকদের উপরে নেতৃত্ব দিতে পারত দুনিয়া কিন্তু তারা তাদের এই গুলোকে ব্যয় করেছে লে আহলিদ দুনিয়া দুনিয়াওয়ালাদের জন্য দুনিয়াওয়ালাদের পক্ষে কিভাবে ওকালাতি করবে কিভাবে তাদেরকে কোরআন হাদিসের কথাগুলো শিখিয়ে দিয়ে বিভ্রান্ত করবে অবব্যাখ্যা শিখিয়ে দিবে এই চেষ্টাই তারা করেছে যুগে যুগে দুনিয়াহুম উদ্দেশ্য হচ্ছে এর মাধ্যমে তাদের থেকে কিছু দুনিয়ার ফায়দা উপার্জন করা ফাহানু আলাইহিম ফলে তারা এদের কাছে এলেমকে অপমান করেছে সামেতু নবীকুম সাল আলাইহি ওসাল্লাম আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি তোমাদের নবীকে তোমাদের নবী এজন্য একটু ধিক্কার দিয়ে বললেন আমি তোমাদের নবীকে বলতে শুনেছি নয়তো ওনারও তো নবী এভাবে বলার উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে একটু ধিক্কার দেওয়া যে আমি তোমাদের নবীকে বলতে শুনেছি ইয়াকুলু তিনি বলেছেন মান আল হুমুমা হাম্মান হাম্মান ওয়াহিদা হাম্মা আখেরাতিহি যে ব্যক্তি তার সমস্ত চিন্তা সমস্ত ভাবনা সমস্ত গবেষণার এক কেন্দ্রিক করে আখেরাত কেন্দ্রিক আল্লাহকে সন্তুষ্ট করা কেন্দ্রিক কাফাহুল্লাহ হাম্মাদুনিয়াহু আল্লাহ তারা তার দুনিয়ার সমস্ত চিন্তা ধান্দা তার দুনিয়ার সমস্ত প্রেশানি আল্লাহ তারা যথেষ্ট করে দিবেন আল্লাহ দায়িত্ব নেবেন অমান তাসা আবাদ বিহিল হুমুম আহওয়াল দুনিয়া আর যে ব্যক্তির চিন্তা যে ব্যক্তির গবেষণা যার সবসময় ধান্দা থাকে দুনিয়ার বিভিন্ন অবস্থা নিয়ে কিভাবে দুনিয়া কামাই করা যাবে কিভাবে দুনিয়া উপার্জন করা যাবে সুনাম অর্জন করা যাবে পয়সা উপার্জন করা যাবে গদি উপার্জন করা যাবে এই নিয়ে যাদের ধান্দা থাকে হালাকা আল্লাহ তারা তার কোনো দায়িত্ব নেন না আল্লাহ তারা পরোয়া করেন না সে কোন ময়দানে গিয়ে ধ্বংস হয়ে যাবে এমনি ভাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম থেকে আরো একটা হাদিস চার নাম্বার হাদিস আমি পেশ করছি যেটা আনিল আহওয়াস ইবনে হাকিম আন আবিহি قال سأل رجل عن النبي صلى الله عليه وسلم عن الشر এক ব্যক্তি রসুল্লাহ সাল আলী আসাল্লামকে জিজ্ঞেস করলো আনিসার্রে মন্দ সম্পর্কে খারাপ সবচেয়ে খারাপ জিনিস কি এই সম্পর্কে জিজ্ঞেস করলেন ফকালা রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম বললেন আনিসার্রে আমাকে তোমরা খারাপ জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করো না ওয়াসালুনি আনিল খৈরে বরং আমাকে তোমরা ভালো জিনিস সম্পর্কে জিজ্ঞেস করো ইয়াকুলুহা সালাসান এই কথা আল্লাহর রাসুল সাল্লাম তিনবার বললেন এরপরে উত্তর দিলেন সুম্মা কালা আলা ইন্না সাররা সাররে সেরারুল ওলামা জেনে রাখো ইন্না সাররা সাররে সব খারাপের খারাপ সব নিকৃষ্ট বস্তুর মধ্যে নিকৃষ্ট বস্তু হচ্ছে সেরারুল ওলামা আলেমদের মধ্যে যারা খারাপ তারা ওয়াইন্না খায়রাল খায়রে খেয়ারুল ওলামা আবার সব ভালোর মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে যারা আলেমদের মধ্যে ভালো তারা তাহলে এখানে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাহ আলেমদেরকে দুইটা ভাগে ভাগ করলেন একটা হচ্ছে সবচেয়ে খারাপ দুনিয়ার যত খারাপ হতে পারে সবচেয়ে খারাপ বলেন কাদেরকে একদল আলেমদেরকে আবার অপর দিকে এটাও বললেন যে সবচেয়ে ভালো হচ্ছে একদল আলেম এটা দারে দারিমের হাদিস আর একটা হাদিস জিয়াদ হোদায়ের থেকে বর্ণিত অল আলী অমর হাল তারিফ মা ইয়াহাদিমুল ইসলাম তুমি কি জানো যে ইসলাম কোন জিনিস ধ্বংস করে দিবে ইসলামকে ধ্বংস করবে কে কারা ধ্বংস করবে কালা কুলতু কালা ইয়াহদিমুহু জাল্লাতুল আলেম ইসলামকে ধ্বংস করবে জাল্লাতুল আলেম আলেমদের বিচ্যুতি ওয়াজেদালুল মুনাফিক বিল কিতাব এবং মুনাফিকদের আল্লাহর কিতাব নিয়ে ঝগড়া করা দলিল দেয় আল্লাহর কিতাবে এটা আছে কোরআন এটা আছে ওয়াহকমুল আইম্মাতিল মুদিল্লিন এবং পথভ্রষ্টকারী পথভ্রষ্টকারী পথের দিশাহীন নেতাদের শাসন ব্যবস্থা এটা ইসলামকে ধ্বংস করবে এরকম ভাবে আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লাম আর একটা হাদিসে সাবধান করেছেন ওয়ান হোজায় ফাতারাদি আল্লাহ তালা আনহু কাল ইয়া মা শারাল কোর্রা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হে ইমাম আলেমরা ইস্তাকিমু তোমরা সঠিক পথের উপরে থাকো ফাকাদ সাবাকতুম সাবাকান বাঈদা তোমরা অনেক সামনে এগিয়ে গেছো তোমরা আলেম হয়েছো তোমরা অনেক সামনে অগ্রসর হয়েছো ওয়াইন আখাজ তুমি ইয়ামিনান ওয়া শিমালান যদি তোমরা ডানে বামে চলে যাও অর্থাৎ তোমরা যদি দিন থেকে সরে যাও লাকাদ দালালতুম দালালাম বাঈদা তাহলে তোমরা অনেক অনেক দূরে চলে যাবে তাহলে ইসলাম থেকে অনেক দূরে সরে যাবে আল্লাহর রহমত থেকে অনেক দূরে সরে যাবে এরপরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আর একটা হাদিস আরো গুরুত্বপূর্ণ وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تعوذوا بالله من جب الحزن আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে বললেন তোমরা আল্লাহর কাছে পানা চাও জুব্বুল হুজুন থেকে قالوا يا رسول الله وما جب الحزن সাহাবাই কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসুল আল্লাহি অমা জুব্বুল হুজুন জুব্বুল হুজুন কি জিনিস জুব্বুল হুজুন জিনিসটা কি কিসের থেকে আমাদেরকে আল্লাহর কাছে পানা চাইতে বলছেন আশ্রয় চাইতে বলছেন কালাওয়াদিন ফি জাহান্নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বললেন জুব্বুল হুজুন হচ্ছে জাহান্নামের একটা গর্ত জাহান নামের একটা স্থান যেই জাহান্নামের থেকে যেই জাহান্নামের ভয়ে অন্য অন্য জাহান্নামগুলো প্রতিদিন আল্লাহর কাছে চার শতবার পানা চায় কতবার চার শতবার আল্লাহর কাছে পানা চায় এত মারাত্মক এত ভয়াবহ জাহান্নাম থেকে তোমরা আল্লাহর কাছে পানা চাও এটার নাম হচ্ছে জুব্বুল হুজুন এবারে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন কেলামান ইয়া রাসূলুল্লাহি ওয়া মাইয়াদখুলুহা আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন যে এই যে মারাত্মক জাহান্নাম ভয়াবহ জাহান্নাম এই জাহান্নামে কারা প্রবেশ করবে قال القراء المراؤون بأعمالهم আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এরা হচ্ছে ওই সমস্ত আলেমরা যারা নিজেরা আমল করে লোকদেরকে দেখাবার জন্য অফি রেভায়াতিন আল্লাদিন ইয়াজুরুন আল উমারা আর ওই সমস্ত আলেমরা যারা শাসকদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে জালিম শাসকদের সঙ্গে যারা কোরআন সুন্না মোতাবেক চলে না এই শাসকদের সঙ্গে যারা সুসম্পর্ক রাখে এদের কাছে আসা যাওয়া করে এই আলেমরাই হচ্ছে সে আলেমরা যারা ওই জাহান নামে যাবে বোঝা গেল এত মারাত্মক জাহান নাম শয়তানের জন্যও না শ্রাউনের জন্য না হামানের জন্য না নমরুদের জন্য না বরং সবচেয়ে মারাত্মক জাহান্নাম কাদের জন্য এক শ্রেণীর আলেমদের জন্য আলেমদের জন্য না এক শ্রেণীর আলেমদের জন্য এক ভাগ আলেমদের জন্য কথাটা আমরা এভাবে বলবো কারণ আলেমদের মর্যাদা নিয়ে আমি আগে আলোচনা করেছি আজকের একটা সাইড নিয়ে ওলামায় সু বলে এদেরকে কি নাম এদের ওলামায় সু যুগে যুগে ইসলামের আল্লাহর দিনের ধ্বংস করেছে দুই প্রকারের লোকেরা এক প্রকার লোক হচ্ছে শাসক গোষ্ঠী আর এক প্রকারের লোক হচ্ছে ওই শাসক গোষ্ঠীর পাঁচাটা গোলাম একদল আলেম গোষ্ঠী যাজক এদের নাম হচ্ছে ওলামাই সু এদের নাম কি ওলামাই সু আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে আরো সাবধান করেছেন হাদিসগুলো সব এই মিসকাতে আছে এটার বাংলা আছে এই কিতাবের আলিয়া কৌমিয়া সব মাদ্রাসা নিসাবের ভিতরে আছে কেতাবুল এলেমের থেকে হাদিসগুলো পড়ছি আমি এখন সামনের হাদিসটা আরো গুরুত্বপূর্ণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল আকরাম সাল আলহি ওয়াসাল্লাম এর সাদ করেছেন আইয়াতি জামান অচিরে মানুষদের সামনে এমন একটা মুহূর্ত আসবে সময় আসবে মিনাল ইসলাম ইল্লা ইসমুহু যখন ইসলামের শুধুমাত্র ইসলাম নামটা থাকবে ইসলাম সবাই ইসলাম পালন করি আমরা ইসলাম থাকবে ওয়ালা ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রাসমুহু কোরআনের শুধুমাত্র রসম থাকবে তেলাওয়াত থাকবে পড়বে মানুষ রসম রসমের এক অর্থ হচ্ছে রেওয়াজ মানে মানুষ মরলে পরে খতম পড়া রেওয়াজ আছে চল্লিশ আর খতম পড়া রেওয়াজ আছে এগুলো আছে এটা আমি বহুবার উল্লেখ করেছি যে এই সময়টা বর্তমানে চলছে আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ইসলামের শুধুমাত্র ইসলাম নামটা থাকবে এছাড়া আর কিছুই থাকবে না ইসলামের অর্থ তারা জানবে না আজকে আমাদের সমাজ এটা আছে যে কেউ দাঁড়ায় বলা শুরু করে ইসলাম মানে শান্তি ইসলাম মানে শান্তি কাজে তোমরা শান্তিতে ঘুমিয়ে থাকো আমরা তোমাদের ইন্দোনেশিয়ার থেকে পূর্ব তিমুরকে খ্রিস্টান রাজ্য বানিয়ে দিয়েছি আমরা তোমাদের আফ্রিকার সুদানের বিশাল এলাকার থেকে দক্ষিণ সুদানকে খ্রিস্টান রাজ্য বানিয়েছি আমরা তোমাদের বাংলাদেশের পার্বত্য অঞ্চলকে খ্রিস্টান রাজ্য বানাবার জন্য পরিকল্পনা গ্রহণ করেছি খবরদার ইসলাম শান্তির ধর্ম তোমরা প্রতিবাদ করবা না তোমরা ঘুমিয়ে থাকো এইটা কি ইসলামের অর্থ ইসলামের অর্থ জানে না মানুষ ইসলাম মানে পরিষ্কার করে বলা আছে ইব্রাহিম আলাইহি সালামকে আল্লাহ বলছেন আসলিম আল্লাহ তালা ইব্রাহিম আলাহ সালামকে বলছেন আসলিম আসলিম তার মানে শান্তিতে ঘুমিয়ে থাকো না উনি বুঝতে পেরেছেন আসলিম অর্থ কি সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছেন আলামিন তিনি বললেন আমি গোটা জগৎ সমূহের রব জগৎ সমূহের যিনি আল্লাহ আমি তার কাছে আত্মসমর্পণ করলাম বোঝা গেল ইসলাম মানে হচ্ছে এক আল্লাহর বিধানের কাছে এক আল্লাহর হুকুমের কাছে এক আল্লাহর কালামের কাছে এক নবীর অনুসন্না অনুসরণ করে এক আল্লাহর কাছে আত্মসমর্পণ করার নাম কি আল্লাহর হুকুমের সামনে নিজেকে সপে দেওয়া নিজেকে সফর্দ করে দেওয়ার নাম হচ্ছে কি ইসলাম আল ইসলাম ও গার্দান নেহাদান বতাত আল্লাহর হুকুমের আনুগত্য করে আল্লাহর হুকুমের কাছে নিজেকে অর্পণ করার নাম হচ্ছে ইসলাম আর সে ইসলাম নিয়ে গেছে কোথায় হ্যাঁ শান্তি কায়েম হয় ইসলাম কায়েম হলে শান্তি প্রতিষ্ঠিত হবে তাহলে আমরা পুরো অর্থটা এভাবে করতে পারি যে এক আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে ব্যাংকে আদালতে সব ক্ষেত্রে এক আল্লাহর বিধান কায়েম করে শান্তি প্রতিষ্ঠা করার নাম কি এবার শান্তি এসে গেল নতুবা শুধু শান্তি ইসলামের অর্থ না সালামের অর্থ আমরা সালাম বলি আসসালাম আলাইকুম ইংরেজরা বড় চালাক ছিল এই মুসলমানদেরকে খুব সূক্ষ্মভাবে শিখাইল সালামের অর্থ আর ইসলাম তো কাছাকাছি সালামের অর্থ ইসলামে ঢুকাই দিয়া পড়ো তোমরা এবারে বাংলা বইতে স্কুলের কলেজের ইউনিভার্সিটি সব বইতে লিখে দিল সালাম মানে ইসলাম মানে শান্তি একটা সূক্ষ্ম বোকা দিয়ে মুসলিম জাতিকে ইসলামের মূল অর্থটা জানলে আকিদের অর্ধেকটা পরিষ্কার হয়ে যায় তখন আর এই মুসলমান আদালতে আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানবে না এই মুসলমান ব্যাংকে আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম চলবে না সুদের হুকুম মানবে না ঘুষের হুকুম মানবে না এরকম মূর্তি মানবে না এই সবগুলো সম্পর্কে যাতে করে কিছু না বলে সেই জন্য একদল মুসলমান তৈরি করা দরকার যারা ইসলামটাকে জীবনের সব অঙ্গন থেকে বিচ্ছিন্ন করে শুধুমাত্র ইসলামটাকে মসজিদে ঢুকিয়ে দিবে খ্রিস্টানদেরকে মসজিদে ঢুকিয়ে দিয়েছে এহুদিদেরকে মসজিদে ঢুকিয়ে দিয়েছে এরকম ভাবে বৈরাগীদেরকে মসজিদে ঢুকিয়ে দিয়েছে মুসলিমদেরকে ইসলাম অর্থ শান্তি বলে তাদেরকেও মসজিদে ঢুকিয়ে দাও শুক্রবারের জুমা পড়বে ঈদের নামাজ পড়বে মরলে বাপের নামে একটা খাওয়ন দিবে এই চল্লিশা করবে এইগুলোর নাম ইসলামে এছাড়া ওই দিন টুপি টুপি মাথায় দিয়ে আসবে ফিনফিনে পান পাতলা জামা গায়ে দিয়ে আসবে আর পকেটের বাইর থেকে পাঁচশো টাকা নোট দেখা যাবে হুজুর মনে মনে খুশি এই মোনাজাতটা শেষ হইলি নোটটা আমার পকেটে চলে আসবে আমার ভাইয়েরা আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম সেজন্য পরিষ্কার করে বলেছেন লাহ মিনাল ইসলামে ইল্লা ইসমুহু ইসলামের শুধুমাত্র নাম থাকবে এছাড়া কিছুই থাকবে না ইসলাম অর্থ জানবে না মুসলিমরা আল্লাহর কোন হুকুম মানবে না দুই নম্বরে বললেন ওয়ালা ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রাসমুহু কোরআনের শুধুমাত্র রসম থাকবে তেলাওয়াত থাকবে রেওয়াজ থাকবে যে কারণে আজকে মানুষেরা মানুষ মরলে পরে খতমের দাওয়াত তিন দিনা দাওয়াত চল্লিশা দাওয়াত মিলাদের দাওয়াত এই সমস্ত করছে আপনার আমি এটা বারবার বলেছি তাফসিরে মারিফুল কোরআন পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠা খুলে দেখবেন সুরা বাকারার একচল্লিশ নম্বর তাফসিরে পরিষ্কার লেখা আছে মৃত্যু ব্যক্তির ইসালে সবের জন্য পারিশ্রমিকের বিনিময়ে পয়সার বিনিময়ে কোরআন খতম পড়ানো দোয়া পড়ানো অজিফা পড়ানো সম্পূর্ণ হারাম সর্বসম্মতি করে হারাম যে পড়ায় সেও হারামের কাজ করে যে পড়ে সেও হারামের কাজ করে পরিষ্কার লেখা আছে এরপরও খাচ্ছে না এটা আমি বারবার বলি এলাকায় একজন নাপিত সে খুশি হয় যখন শুনে এলাকায় একটা শিশু জন্মগ্রহণ করেছে কারণ নতুন মাথা কামাইলে নতুন মাথা কামাইলে আদরের পুত্রের মাথা কামাইলে পাঁচশো এক হাজার টাকা নোটটা দিবে নাপিত খুশি শিশুর জন্মে আর এলাকার মৌলবী সাহেব খুশি কোন সময় যখন শুনে কেউ মারা গেছে কারণ এখনই মাইকে ঘোষণা হলো শোক সংবাদ নিশ্চয় খতম পরার দাওয়াত আসবে এরপরে তিন দিনের পর আরেকটা মিলাদ আসবে এরপরে চল্লিশে আসবে এরপরে প্রতি বছর মৃত্যুবার্ষিকী আসবে একেবারে স্থায়ী একটা খাওয়ন পাওয়া গেল এইরকম যদি বছরে তিনশো ষাটটা দাওয়াত খাওয়া যায় হুজুরের বাড়ি আর পাক আবার কোনো দরকার পড়বে না ঠিক কিনা ভাইরা আমার এই যে বিষয়গুলো আছে আমাদের মনে রাখতে হবে এই খতম পড়ার জন্য দাওয়াত খাওয়ার জন্য তাবিজ লেখার জন্য কোরআনুল কারিমকে আল্লাহ নাজিল করেন নাই আজকে তাবিজ দেখে গলায় ঝুলায় কোরআন এখন আবার শুরু হয়েছে লাল সুতা প্রায় লোক কি দেখা যায় এই এখন ঢুকার সময় দেখলাম কিছু লোক যাচ্ছে দিক দিয়ে প্রত্যেকের হাতে লাল সুতা আর বাস্তবে লাল সুতা যারা হাতে বাঁধে তারা এই মসজিদে আমার পড়বে না ঠিকই আছে এরা যাচ্ছে অন্য মসজিদে কারণ লাল সুতাওয়ালাদের মসজিদ এটা না এখানে লাল সুতা পরে যারা হাতে মাজারের সুতা আজমির থেকে আসছে অমুক যায় এই সমস্ত সুতা এখানে পরিষ্কার বা হাদিস আছে লাইসা মিন্না আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন যারা গলায় পৈতা ঝুলায় হাতে সুতা লাগায় এ সমস্ত লোকেরা আমার মুসলিমদের অন্তর্ভুক্ত নয় এই তাবিজ কবজ আমার দেশে হুজুরা তাবিজ লেখার বলে কি এটা তো আল্লাহর কোরআন দিয়ে লেখি আপনারা আল্লাহর অস্তে ওই হুজুরের বইটা গিয়ে খুলবেন তারপরে দেখবেন কি লেখা আছে নকশা এটা সুরা বাকারের নকশা এটা আলেমরানের নকশা এটা এসিনের নকশা বিসমিল্লাকে লিখেছে সাতশো ছিয়াশি এরপরে অনেকগুলো নম্বর আছে আমি জিজ্ঞেস করতে চাই আজকে যদি নামাজের মধ্যে আমি বিসমিল্লার পরিবর্তে সাতশো ছিয়াশি পড়ি তাকবিরে পরিবর্তে পাঁচশো একাশি পড়ি এরপরে সুরে ফাতেহার পরিবর্তে সুরে ফাতেহার নম্বর পড়ে দেই পাঁচ হাজার তিনশো এক হাজার পাঁচশো পাঁচ লাখ তিন এরকম পরে আল্লাহ আকবর রুকুতে গেলাম সেখানে নাম্বার পড়লাম এরপরে তাসাহুদে পড়তে নাম্বার পড়লাম নামাজ হবে কেন কোরআন যেরকম ভাবে নামাজের মধ্যে কোরআনের পরিবর্তে কোন নকশা কোন এই যে তাবিজ এই যে কোন উল্টে পাল্টা কোরআন লেখা সুরায় ফাতেহাকে লেখলো ঘুরাইয়া ফিরিয়া কুল আল্লাহকে লেখলো উল্টা পাল্টা করে এইগুলো যেমন নামাজে পড়া জায়েজ নেই এটা কোরআন নয় ঠিক তেমনি ভাবে যারা এইগুলো দিয়ে তাবিজ লেখে তারাও কোরআন দিয়ে তাবিজ লেখে না বরং শয়তানের শিখানো আল্লাহর কালামকে বিকৃত করে আল্লাহর কালামকে পরিবর্তন করে শয়তান যে নকশা তৈরি করেছে সেই নকশা দিয়ে শয়তানের কালামে যে তাবিজ লেখা হচ্ছে কোরআনকে ধ্বংস করা হয়েছে আজকে এই জন্য কোরআনটাকে নিয়ে গেছে তাবিজ লেখার জন্য তা তাবিজ অমুক বুজুর্গে লেখে কোন বুজুর্গে লেখে কোথায় না আল্লাহর নবী তাবিজ লিখেছেন কিনা আল্লাহর নবী তাবিজ লিখেছেন কোন সাহাবি তাবিজ লিখেছেন ওসমান রাজি আল্লাহ যে কোরআন লিখেছেন হাতে কোরআন লিখতেন উনি কি তাবিজ লিখেছেন উনি লিখতে জানতেন উনি কি তাবিজ লিখে প্লেটে ধুইয়া চিনির প্লেটে লেখা তারপরে ধুয়ে ধুইয়া জাফরানে ধুয়ে খাওয়াইতেন এই জন্য কোরআনুল করিমকে আল্লাহর রসুল সাবধান করেছেন লা ইয়াবকা মিনাল কোরআন কোরআন নিজেরা পড়বেন নিজের বাপ মারা গেছে নিজে পড়েন দোয়া করেন পিতামাতার জন্য সন্তান দোয়া করলে সে দোয়া কবুল হয় আর এই ভাড়াটিয়া পয়সার বিনিময়ে নির্ধারের জন্য দোয়া করলে হারাম এটা বেদাত ফতুয়ার কিতাবে আছে তাফসিরের কিতাবে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাবধান করেছেন লা মিনাল কোরআনে ইল্লা রাসমুহু কোরআনের শুধুমাত্র রসমার রেওয়াজ থাকবে তেলাওয়াত থাকবে অক্ষরগুলো পড়বে মানুষ পড়বে অর্থ জানবে না আমল করবে না বোঝার চেষ্টাও করবে না কোরআন ধরা যাবে না ছোঁয়া যাবে না পড়া যাবে না কারণ কোরআন পড়তে চোদ্দটা এলেম লাগে আরে ভাই কোরআন পড়তে চোদ্দটা এলেম বলা হয় নাই আল্লাহ বলেছেন এ করা পড়ো কোরআনে বলা আছে ওয়ালা কাদিয়া সারনাল কোরআন আলী জিক্রে আমি কোরআনকে সহজ করে দিয়েছি বুঝার জন্য পড়ার জন্য ফাহাল মিন মুদ্দাকির আছে কোনো ব্যক্তি কোরআনকে কোরআন থেকে উপদেশ গ্রহণ করার জন্য কোরআনকে পড়ার জন্য এটা আল্লাহ বলেছেন হ্যাঁ যারা মুফাসের কোরআন হবে কোরআনের যারা শিক্ষক হবে তালিম দিবে তাদের জন্য আলেদ কানফি উসুদুল কোরআন উলুমুল কোরআন আল্লামা ইমাম জালাদিন সৈয়দের কিতাব আছে ওখানে লিখেছেন যে তাদের জন্য এলমে নাহু এলমে সরফ এলমে মানতে গেলে ফালসাফা বালাগাত ফাসাহাত এই সমস্ত পনেরোটা এলেম আছে এইগুলো জানা জরুরি কারণ যদি এলেম না জানে সে তাফসির করবে কি কিন্তু আমাদের দেশে যারা তাফসির করে মুফাক্সের কোরআন আজকে হাজার হাজার আছে বাংলাদেশে এদের কারো সে এলেম আছে এই জন্য মনে রাখতে হবে কোরআন পড়ার জন্য এত এলেমের কথা বলা হয় নাই ওটা মুফাসেরদের জন্য বলা হয়েছে যারা কোরআনের তাফসির করবে আর এখন যারা তাফসির করে তারা তো মুফাসের না এরা নকল করে আগের যুগের তাফসির লেখা আছে ওইটা মুখস্থ করে আমরা কি করি বয়ান করি এটা না কেল মুফাসের না এগুলো মুফাসের কোরআন না এগুলো না কেল নকলকারী আগের যুগের লোকেরা তাফসির করে গেছে আমরা সেগুলো পড়াশোনা করে নোট করে অথবা দেখে এগুলো মানুষকে শুনাইয়া দিই কাজে আমরা কি মুবাসের না নকল করে নেওয়ালা নকল করে নেওয়ালা আমরা মুফতি মুফতি মানে কি ফতুয়া নকল করি আমরা কি ফতুয়া বের করতে পারি এখন এই মুফতি এখন আর এই যুগে খুব পাওয়াই যায় না কাজে এগুলো হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের পরিষ্কার কথাটা বাস্তবায়ন হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন লা ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রাসমুহু কোরআনের শুধুমাত্র রসম থাকবে তেলাওয়াত থাকবে এরপরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মাসাজিদুহুম আমেরতুন ওদের মসজিদগুলো সব পরিপূর্ণ থাকবে ভরা থাকবে কি সুন্দর শুক্রবারে বাংলাদেশের কোন মসজিদ খালি থাকে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম যা বলেছেন প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হচ্ছে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মাসাজিদ হুম আমেরাতুন মসজিদগুলো পরিপূর্ণ থাকবে আমেরা সম্পূর্ণ আবাদ থাকবে কিন্তু ওয়াহিয়া খারাপ মিনাল হুদা এই মসজিদগুলো হেদায়েতের থেকে সম্পূর্ণ বিরান থাকবে খারাপ বিরান বলা হয়েছে শূন্য থাকবে খারাপ মানে বিরান হেদায়েত শূন্য তবে হেদায়েত থাকবে না বলা হলো যে আর রাসুল আল্লাহ তাহলে ইমাম সাহেবের অবস্থা কি ইমাম সাহেবের থাকবে না শূন্য বলতে কারো নাই আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন ওই তো আরো খারাপ ওলামাউহুম শাররুমান তাহতা আদিম ইসামা ওলামাউহুম তাদের সময় কারা আলেমদের অবস্থা হচ্ছে এই তাহতাদি আসমানের নিচে যত প্রাণী বসবাস করে তাদের সব কিছুর মধ্যে সবচেয়ে খারাপ হলো তাদের আলেমরা ওলামাউহুম এটা হাদিসটা যদি আরো সন্দেহ লাগে দেখে নেবেন মিসকাতের আটত্রিশ নম্বর পৃষ্ঠা থেকে আমি দেখে দেখে পড়তেছি ওলামাউহুম আলেমের বহু বচন ওলামা তাদের আলেমদের অবস্থা হবে সারুমান তাহতাদিম ইসামায় আসমানের নিচে যত রকমের যত রকমের প্রাণী বসবাস করে কুকুর বলো শুকুর বলো যত ইতর প্রাণী বলো সব কিছুর মধ্যে সবচেয়ে খারাপ হবে তাদের আলেমরা এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু অফিহিম তাউদু তাদের ভিতর থেকে ফিতনা বের হবে বিভিন্ন ফিতনা তারাই জন্ম দিবে অফিহিম তাউদু এবং এই ফিতনার তারা নিজেরাই শিকার হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এভাবে পরিষ্কার করে বলেছেন হাদিসটা আলী রেদন থেকে বর্ণিত আছে এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে আল্লাহ রসুলাম বললেন জিয়াদ থেকে বর্ণিত কালা জাকারান নবী সাল্লাহ সাইয়ান আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আমাদের সামনে কিছু বিষয় আলোচনা করলেন কিভাবে এলেম উঠে যাবে কিভাবে কেমত আসবে এই সব বিষয়ে কিছু আলোচনা করলেন এরপরে বললেন ফাকালা দা আওয়ান এলমে এই সব বিষয়গুলো তখন হবে যখন এলেম উঠে যাবে সাহাবাই কেরাম বললেন কুলতু ইয়া রাসুল আল্লাহ কাইফা জাহাবুল এলমু ইয়া রাসূলুল্লাহ এলেম কি করে উঠে যাবে ওয়া ওয়াকাইফা ইয়াযহাবুল ইলমু এলেম কি করে চলে যাবে ওয়া নাহনু নাকরাউল কোরআন নুকরিউহু আপনা আনা আমরা নিজেরা কোরআন পড়ি আমরা আমাদের সন্তানদেরকে কোরআন পড়াই ওয়ায়ুকরিউহু আবনাউন আবনাহুম আবার আমাদের সন্তানরা তাদের সন্তানদেরকে পড়াবে এই রকম কেয়ামত পর্যন্ত চলতে থাকবে ইলাইয়ামিল কেয়ামা তাহলে এলেম উঠে যাবে কি করে ফাকালা আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বললেন সাকিলাত সাকিলাত কা উম্মুকা জিয়াদ হে জিয়াদ তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক এটা একটা গালি কিন্তু এটা আদর করে বলা হয় এরপরে বললেন ইনকুন্তুল আরাক আমি নাফকাহে রজুদিন বিল মদিনা আমি তো তোমাকে মদিনার সবচেয়ে বেশি বুঝদার জ্ঞানী লোক মনে করতাম কিন্তু তুমি কি এটা বুঝো না আওয়ালাইসা হাদিল এহুদ ওয়ান নাসারা ইয়াকরাউনা আত-তাওরাত ওয়াল ইনজিল এই যে ইহুদি খ্রিস্টানরা তারা কি তাওরা তার ইঞ্জিল পড়ে না তারা তাদের তাওরাত ইঞ্জিল পড়ে এবং তারপরে তারা তাদের সন্তানদেরকে শিখায় কিন্তু তারা এই কিতাবের মধ্যে যা কিছু আছে সেগুলো আমল করে না ঠিক তেমনি ভাবে মুসলিমরাও কোরআন পড়বে তেলাওয়াত করবে কিন্তু কোরআনে যা আছে এগুলো তারা মানবে না আমল করবে না পরিষ্কার হয়ে গেল আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম যে কথা বলেছেন বর্তমানেও সেটা আছে ওলামায় ক্রাম কোরআন শরীফ পড়ে আমরা মুসলিমরা সকলেই পড়ি সন্তানদেরকে পড়াই আবার তারা তাদের সন্তানদেরকে পড়াবে পড়াবার উদ্দেশ্য কি মরলে পরে যেন খতমটা পড়তে পারে এই জন্য শেখানো হয় এই কোরআন শিক্ষা এই জন্য দেওয়া হয় না যে কোরআনটাকে বুঝে নিজে আমল করবে কোরআনকে বুঝে সমাজে কোরআনের রাজ কায়েম করার চেষ্টা করবে কোরআনের হুকুমত কায়েম করবে কোরআন অনুযায়ী যেই কোরআন অনুযায়ী মসজিদ সালাত আদায় করি এই কোরআন অনুযায়ী সমাজ চলবে রাষ্ট্র চলবে সব জায়গায় কোরআনের বিধান চলবে এই উদ্দেশ্যে কোরআন পড়ে না এবং মনে করে কোরআন দিয়ে এই সমস্ত যুগ চলে না এরকম তারা মনে করবে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম এ বিষয়গুলো আমাদের সাবধান করেছেন এরপরে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম আরো কিছু হাদিসে বলেছেন আলেমদের মধ্যে যারা শাসকদের কাছে ঘুর ঘুর করে শাসকদের পা চাটা গোলামি করে এদের সম্পর্কে সাবধান করেছেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এটা আবুদাউদ্দিন মিজি নাসাই ইহাকির হাদিস এমনি আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন রসুল আকরাম সাল্লাহামের সাদ করেছেন মান সাকানাল বাদিয়াতা জাফা যেই ব্যক্তি গ্রামে বসবাস করে সে কঠোর মনের অধিকারী হয় তার মনটা ওদের শক্ত থাকে আর এরপরে জঙ্গলে যারা বসবাস করে অমান আত্মা সাইদা গাফালা আর যারা শিকারের পিছনে পড়ে তারা অমনোযোগী হয় ইসলামের থেকে বেখবর থাকে শিকার মারার অভ্যাস যাদের এরকম আমাদের মাছ শিকার করে যারা দেখেন বসে বসে আছে এরা দুনিয়ার অন্য কাজকর্ম থেকে অমনোযোগী হয় এরপরে বলেছেন অমান আতা আবু আবা সালাতিন ইফতাতানা যে ব্যক্তি শাসকদের দরজায় ঘুর ঘুর করে শাসকদের কাছে আসা যাওয়া করে সে ব্যক্তি ফিতনার মধ্যে পড়ে যায় ইমানের ফেতনা ইমানের পরীক্ষায় পড়ে যায় আল্লাহ রাসুল সাল্লাহাম আরাক হাদিসে বলেছেন এটা আবু দাউদ এবং বাইহাকির হাদিস আবু হরার থেকে বর্ণিত তিনি বলেছেন অমান আতা আবু তিনি ইফতাতানা যে ব্যক্তি সালাতিন শাসকদের দরজায় ঘোরাঘুরি করে শাসকদের কাছে আসা যাওয়া করে সে ব্যক্তি ফিতনার মধ্যে পড়ে যাবে অমা ইসদাদ আব্দুল মিনা সুলতান দানওয়ান ইল্লা আমিন আল্লাহ বোদান যখন কোন ব্যক্তি শাসকদের কাছে যায় তো শাসকদের যত নিকটে যায় আল্লাহর থেকে তত দূরে চলে যায় শাসকদের যত কাছে চলে যায় আল্লাহর থেকে তত দূরে চলে যায় এই জন্য রাজকীয় আলেম দরবারি আলেম আলেমকে আমরা দুই ভাগে ভাগ করেছি একটা হলো দরকারি আলেম যেগুলো আগের জুমাগুলিতে আলোচনা হয়েছে আর একটা হচ্ছে দরবারি আলেম যেটা আজকে আলোচনা হচ্ছে একটা হচ্ছে ওলামায় হক আর একটা ওলামায় সু ওলামায় সু বলা হয়েছে আল্লাহ রাসুল সাল্লাম আবু হরা থেকে আরো একটা হাজি বনিত আল্লাহ রসুল আসলাম এরশাদ করেছেন আল্লাহ রসুল্লাহ সাল আলাই ওসাল্লাম ইদা রয় তাল আলেমা ইউকালিতু সুলতান মুখালাতান কাসীরাতান যখন তুমি আলেমকে দেখবে সে শাসকদের কাছে মিশে বারবার যায় তাদের সঙ্গে মিশে তাদের পক্ষে কথা বলে তাহলে তুমি মনে করো ফালামান্নাহুল ইসুন তুমি মনে করো সে একটা চোর কি বলা হয়েছে হাদিসে স্পষ্ট হাদিস ফালাম আন্নাহু ইসুন জেনে রাখো সে একটা চোর এরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন ইন্না উনাসাম মিন উম্মতি আমার উম্মতের একদল লোক সায়াকুন বাদি উমারা আমার পরে এরা আমির হবে শাসক হবে ফামান দাখালা আলাইহিম ফাসাদ্দা কাহম বেকাদিবিহীন তাদের কাছে যে ব্যক্তি প্রবেশ করবে এবং তাদের মিথ্যাগুলোকে যে ব্যক্তি সত্য বলে স্বীকার করবে হ্যাঁ ঠিক আছে ও আহম আলা জুলমিহীন এবং তাদের সেই জুলুম অত্যাচারে তাদেরকে সাহায্য করবে আল্লাহ রাসুল সাল্লাম বলছেন ফালাইসা মিন্নি ওয়ালাস্তু মিনহু সে ব্যক্তি আমাদের থেকে নয় আমরা তাদের থেকে নই তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই সে মুসলিমদের অন্তর্ভুক্ত নয় ওয়ালাইসা বিওয়ারিদিন আলাইয়া আল হাউদ আর সে কেয়ামতের মাঠে আমার হাউজের কাউসারের কাছে সে আসতে পারবে না আলাইহিম আর যে ব্যক্তি ওই শাসকদের কাছে প্রবেশ করল না আলা জুলমিহিম এবং তাদের জুলুম অত্যাচারে তাদের সপক্ষে সাহায্য করল না ওলাম ইউসাদ্দিক হুম বিকাদিবিহীন এবং তাদের মিথ্যাকে সে সত্যায়ন করল না ফাহুয়া মিন্নি ও আনা মিনহু সে ব্যক্তি আমার থেকে আমি তার থেকে অহুয়া ওয়ারিদুন আলাইয়া আল হাউদ সে কেয়ামতের মাঠে আমার হাউজে কাউসারের কাছে আসবে আমি তাকে পানি পান করাবো সে আমার উন্মতের মধ্যে অন্তর্ভুক্ত হবে এমনি ভাবে আল্লাহ রসুল সাল্লাহাম আরো অনেক হাদিস বলেছেন আল্লাহ রসুল সাল্লাহাম ওমর খত্তাব থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ ইরশাদ করেছেন ইন্নাল্লাহ ইউহিব্বুল ওমারা ইদা খালাতুল ওলামা আল্লাহ তালা ওই সমস্ত শাসকদেরকে পছন্দ করেন যে শাসকরা নিজেরা এলেম অর্জন করার জন্য আলেমদের কাছে যায় অপরদিকে ওয়াম কুতুল ওলামা ইদা খালাতুল ওমারা আল্লাহ তালা ওই সমস্ত আলেমদেরকে ঘৃণা করেন ওই সমস্ত আলেমদের উপরে রাগ করেন যে আলেমরা শাসকদের কাছে যায় তাহলে যে শাসকরা আলেমদের কাছে আসে আল্লাহ তারা সে শাসকদেরকে ভালোবাসেন অপরদিকে যে আলেমরা শাসকদের কাছে যায় আল্লাহ তালা তাদেরকে সবচেয়ে বেশি ঘৃণা করেন কেন লেয়ান্নার ওলামা ইদা খালাতুল উমার কেননা আলেমরা যখন শাসকদের কাছে যায় ফিদ দুনিয়া তখন তারা ওখানে দুনিয়ার লোভের মধ্যে পড়ে যায় দুনিয়া অর্জন করার চেষ্টা করে অপরদিকে আর শাসকরা যখন আলেমদের কাছে যায় রগিবু ফিল আখেরা তারা আখেরাতের দিকে আকৃষ্ট হয় এমনি ভাবে রাসুল্লাহ সাল আলাই অনেকগুলো হাদিসে আছে আমরা এই হাদিসগুলোর থেকে যে বিষয়টা ক্লিয়ার করতে চাচ্ছি সেটা হলো এই যে আল্লাহ রাসুল সাল্লাহ আমাদেরকে পরিষ্কার সাবধান করেছেন একদল আলেমদের কাছে যাওয়ার থেকে আল্লাহ রসুল সাল্লাহ বলছেন সাইয়া কোন কমুন মিন বাদি আমার উম্মতের মধ্যে একদল আলেম আসবে একরাউনুল কোরআন তারা কোরআন পড়বে ওয়াইয়াতা ফাক্কাহুনা ফিদ্দিন তারা দিনের ফেকাও অর্জন করবে জ্ঞান অর্জন করবে ইয়াতিহিমুস শাইতান তাদের কাছে শয়তান আসবে ফায়াকুল তারা বলবে লাউ আতাইতুমুস সুলতান দুনিয়াকুম যদি একটু শাসকদের সঙ্গে সম্পর্ক রাখতা তাহলে দুনিয়ার তো দরকার আছে এই তোমার চলাফেরায় কষ্ট একটা গাড়ির দরকার একটা বাড়ির দরকার একটু দুনিয়াটা সচ্ছল করে নিতা এরকম পরামর্শ দিবে আর তোমরা দিনকে তাদের থেকে আলাদা রাখো দিনই কাজে তোমরা তাদেরকে দিন বিক্রয় করো না আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম এখানে বলছেন ওলা ইয়াকুন দালিকা এটা হবে না কামালা ইউজতানা আমিনাল কাতাদ ইল্লা শোক যেরকম ভাবে কাটাদার গাছের থেকে ফল খেতে হলে কাটার আঘাত খেতে হবে কাদা আলিকা লা ইউজতানা আমিন করবে হিমিল্লাল খতয়া তেমনি ভাবে ওই শাসকদের থেকেও কিছুই অর্জন করা যাবে না ওদের কাছে দিন ক্ষতিগ্রস্ত করা ছাড়া এজন্য রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাবধান করেছেন যে আমরা এলেমের ক্ষেত্রে এলেম যে অর্জন করতে যাব এলেম অর্জন করব কার থেকে সেই ব্যক্তি সত্যিকার অর্থে এলেম অনুযায়ী আমল করছে কিনা এলেম অনু তার এলেম আছে কিনা নাকি সে নিজের স্বার্থের জন্য এলেমকে বিভক্ত করছে এলেমকে বদনাম করছে আমরা দেখি বর্তমানে এলেমকে কিভাবে ধ্বংস করা হচ্ছে একদল আলেম এলেমকে নিয়ে গেছে দিন কায়েমের জন্য গণতন্ত্র ছাড়া কোনো উপায় নেই আমরা এটা বহুবার আলোচনা করেছি গণতন্ত্র একটা কুফুরি মতবাদ গণতন্ত্রের আকিদা হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক জনগণ বাংলাদেশ সংবিধানের সাথে একে লেখা আছে ইসলাম বলে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ ইসলাম বলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই কোন মাহবুদ নাই যার আনুগত্য করা যাবে না গণতন্ত্র বলে জনগণ ছাড়া কোনো মাহবুদ নাই লাহ সাহ জনগণ ছাড়া কোনো গণ আল্লাহ নাই জনগণ যা বলবো ওইটি আইন ইসলাম বলে আইনের উৎস আল্লাহ আব্দাল্লাহ বাই দ্য ওয়াহি ফর দ্য পিপল আল্লাহর পক্ষ থেকে ওহির মাধ্যমে নবীর রসুলের মাধ্যমে এলেম আসবে কোরআন সুন্দর এলেম আসবে এজন্য নবীকে বলো সাত্তাবে মায়ু হাইলাই কেন রব্বিকা হে নবী আপনি আপনার রবের পক্ষ থেকে যে ওহি আপনার বলে তা অনুসরণ করবেন আপনি দুনিয়ার লোকেরা কি বলে এটা মানবেন না এই সংখ্যাগরিষ্ঠ লোক কি বলল এইটা মানতে যাবেন না কোরআন স্পষ্ট বলেছে ওয়াইং তোতে আকসারা মানফিল আরদে হে নবী আপনি যদি পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ লোকদের মতের অনুসরণ করেন ভোটের অনুসরণ করেন ইউদিল্লুক আন তাহলে এই সংখ্যাগরিষ্ঠ লোকের মত এদের ভোট আপনাকে আল্লাহর রাস্তা থেকে গোমরা করে ফেলবে বিভ্রান্ত করে ফেলবে এটার জ্বলন্ত প্রমাণ এ কে আজাদ সাহেব এফবিসিসিআই এর যে সভাপতি তিনি কালকে অসম দিয়েছেন না যে বাংলাদেশের আমি ওনাটা নকল করছি কাজে আমার বিরুদ্ধে বড় কিছু না আসার আসা ঠিক হবে না আমি নকল করছি উনি ফতুয়া দিয়েছেন এটা একটা ফতুয়া যে বাংলাদেশের এমপিদের অধিকাংশ এমপিরাই অশিক্ষিত রিডিং করতেও জানে না আমি বলি এইটা যদি সত্যি হয় এবং বাস্তব সত্য কারণ এইখানে মেধার কোনো মূল্য নাই এই জন্যই আল্লাহ তালা কোরআনে বলেছেন পৃথিবীতে অধিকাংশ লোক সবসময় সংখ্যাগরিষ্ঠ লোক অশিক্ষিত আকসার হুমলা ইয়া করুন আকসার হুমলা ইয়েস করুন আকসার হুমলা ইয়া আলামুন বেশিরভাগ লোক লোক লোকেরা পৃথিবীতে অশিক্ষিত থাকবে বেশিরভাগ লোকেরা বোকা থাকবে বেশিরভাগ লোকে অকৃতজ্ঞ থাকবে এই জন্য আপনি খবরদার বেশিরভাগ লোকদের ভোটের বেশিরভাগ লোকদের মতের অনুসরণ করবেন না করলে আপনাকে আল্লাহর রাস্তা থেকে গোমরা করে ফেলবে আল্লাহ তারা পরিষ্কার বলে দিলেন অধিকাংশ লোকের ভোটের অধিকাংশ লোকের মতের অনুসরণ করা যাবে হবে না সুতরাং এই আয়াত দ্বারা পরিষ্কার বোঝা যায় গণতন্ত্র ইসলাম অনুমোদন করে না এরপরেও যারা ইসলাম কায়েমের জন্য দিন কায়েমের জন্য ভোটের মাধ্যমে জোটের মাধ্যমে গণতন্ত্রের মাধ্যমে সংসদে গিয়ে ইসলাম কায়েম করার স্বপ্ন দেখে তারা হয়তো একটা চেয়ার পেতে পারবে কিন্তু আল্লাহর নবী যে দিন নিয়ে এসেছিলেন সেই দিন কায়েম হওয়া সম্ভব না এমনি ভাবে আমাদের দেশে ইসলাম কায়েমের আরো অনেক স্বপ্ন আছে আমি আর সেদিক যাচ্ছি না আমি বলেছিলাম একটা দশ পনেরো বয়ান হবে আজকে এই পর্যন্ত শেষ করালাম আজকে আলোচনা ছিল আমরা আগের আলোচনায় বলছি আলেমদের মর্যাদা ওলা আমাদের কাছে ফতুয়ার চাইতে হবে কিন্তু সেই ফতুয়ার চাইতে হবে ওলামায় রব্বানি ওলামায় হক যারা ইসলামের জন্য সঠিক পথে আছে এবং থাকে ইসলাম কায়েমের জন্য মেয়ে লোকদের সঙ্গে বসে মিটিং করে না মেয়ে লোকদের সামনে বসে সামনাসামনি বসে মিটিং সিটিং করে না পর্দার বিধান মানে না এরকম ভাবে নারী নেতৃত্ব ইসলামের সর্বোচ্চ নেতৃত্ব নারীকে দেওয়া হয় নাই এটা বোখারির পরিষ্কার হাদিসে বলা হয়েছে আল্লাহ রসুল সাল্লাহাম যেমন বলা হলো যে কেসরা পারস্যের বাদশাহ তার মেয়েকে তাকে হত্যা করা হয়েছে তার মেয়েকে তার জায়গায় বসানো হয়েছে এই বাদশাহ আল্লাহ নবীর চিঠি ফিরে ফেলেছিল আল্লাহ নবী তার বিরুদ্ধে সৈনিক পাঠাবেন যুদ্ধ করবেন কিন্তু যখন খবর পাইলেন যে তাকে হত্যা করা হয়েছে এবং তার স্থলে তার মেয়েকে শাসন ক্ষমতায় বসানো হয়েছে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বুখারি হাদিস বাবুল মাগাজিরতে খুলে দেখবেন দ্বিতীয় খণ্ডে পরিষ্কার লেখা আছে আল্লাহ মন্তব্য করেছেন লাইফলিহা কমুন ওয়াল্লাউ আমরহুম ইলা ইমরাতিন ওই জাতি কখনো সফল হতে পারে না কখনো সফলতা অর্জন করতে পারবে না যারা তাদের সর্বোচ্চ নেতৃত্ব কোন মহিলার হাতে অর্পণ করেছে সুতরাং মহিলার নেতৃত্ব সর্বোচ্চ নেতৃত্ব মহিলা ইসলাম সমর্থন করে না এটাকে যারা সমর্থন করে জায়েজ করে যদি ইসলাম কায়েম করতে চায় সে যত বড় মুফতি হোক যত বড় আলেম হোক যত বড় মুফাসসির হোক হতে পারে চেয়ার পাবে হতে পারে একটা গদি হবে একটা গাড়ি পাবে একটা বাড়ি পাবে কিন্তু ইসলাম কায়েম হতে পারে না আল্লাহ সুবাহান তারা আমাদের সকলকে বিষয়গুলোকে সহিভাবে বোঝার তৌফিক দান করেন আমিন